চল জিহাদের ময়দানে রাঙাবো আজ শহীদি খুনে চল জিহাদের ময়দানে রাঙাবোধরা আজ শহীদি খুনে চল জিহাদের ময়দানে রাঙাবোধরা আজ শহীদি খুনে দুনিয়ায় কাফির রাখব না সইব না প্রবঞ্চনা দুনিয়ায় কাফির রাখব না সইব না প্রবঞ্চনা পথ নাই তাদের মৃত্যু সারেন্ডার কিংবা ইসলাম গ্রহণ বিনে চল জিহাদের ময়দানে রাগাবো ধরা আজ শহীদ খুনে চল জিহাদের ময়দানে রাগাবো ধরা আজ শহীদ খুনে ময়দান থেকে আসব না গুলিতে ঝাঁঝরা করবো সিনা ময়দান থেকে আসব না গুলিতে ঝাঁঝরা করবো সি করব মুসলিম বিশ্ব ময়দান রঙিন করে খুনে চল জিহাদের ময়দানে আর শহীদ খুনে চল জিহাদের ময়দানে আর শহীদ খুনে অস্ত্রের ভয় মোরা করি না সৈন্যাধিককে ডরি না অস্ত্রের ভয় মোরা করি না সৈন্যাধিককে ডরি না বসনিয়া চেচনিয়া সোমালিয়া আফগান যুদ্ধের খবর কে না জানে চল জিহাদের ময়দানে দানব ধরা আজ শহীদ করে চল জিহাদের ময়দানে দানব ধরা আজ শহীদ করে পরাজয় আমরা মানি না জয় ছাড়া কিছু চিনি না পরাজয় আমরা মানি না জয় ছাড়া কিছু চিনি না কোন পাষণ্ড রুখবে আমাদের পরাক্রমশালী মোদের সনে চল জিহাদের ময়দানে দানব ধরা আজ শহীদ করে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা শহীদ শহীদি খুনে মৃত্যুর ভয় মোরা করি না শাহাদাত মোদের বাসনা মৃত্যুর ভয় মোরা করি না শাহাদাত মোদের বাসনা জান্নাতের হুর শরবত হাতে চেয়ে আছে মোদের পানে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা আজ শহীদি খুনে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা শহীদ শহীদি খুনে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা আর শহীদ কুলে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা আর শহীদ কুলে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা আর শহীদ